বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিবে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জালিবে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জ্বালিবে অশান্ত দাবা পুরে করে খাদ জবে আমরাই প্রথমে গর্জে উঠি হয় না চার অসভ্য দানবের গর্জন রুখতে বক্ষপাতি যুগে যুগে আমরা মুক্তিকামী না আমরা হুঙ্কার তাগুদে আমরা আতঙ্ক জ্বালিবে আমরা আতঙ্ক জ্বালিবে আমাদের রক্তে মিশে আছে বীর হুসাইন আহমদ মাদানি আমাদের কণ্ঠে গর্জে উঠে সর ফজলুল হক শেরে আমিনী আমরা থানভি বোখারি অনদভি আমরা চেতনা কাশিবে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আমরা মহাথির তিতুমির নজরুল ফরুক মহাকবি ইকবাল শরীফ দি জাইনুল মেসবা গর্বিত বাংলার দিকপা শেখ সাদিক হইয়াম রুমি শেখ আক্তার আমরা শিল্পী আইনুদ্দিন আল আজাদে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে খতিব বাইদুল শামসুল হকবীর মাহমুদ গজনবী ফরিদি আহমদ শফি আর হাফিজ জি অলিপুরি আসেনুর হুসাইন হোসাইন কাসেমি আমরা ফজলুল করিমের কান্না শিষ্য সাইফুল হাদিসে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে কাজী মোতাসিম কারি ইব্রাহিম নানুপুর পীর জমির উদ্দিন ইদিরি সন্দীপ ইসহাক ফরিদি বালিয়ার পীর গিয়াসুদ্দিন শাহ হাকিম আক্তার পীর জাফর আহমদ মুরব্বী মাওলানা জুবায়ে মধুপুরে আব্দুল হামিদে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে মহিউসুন্না মাহমুদুল হাসান আল্লামা আব্দুর রহমান মহিউদ্দিন খান জওক নুরুদ্দিন আহমাদুল্লাহ আশরা জাগ্রত একবীর জুনায়েদ আল হাবিব বুখারী আব্দুল হালিমে আশরাফ আলী শাইখে আমরা নির্ভীক তারিখে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আব্দুল কুদ্দুস আব্দুল মালিক মুস্তফা আল হোসাইরি মনসুরুল হক মাওলানা হেমায়ত জুনায়েদ বাবু নগরী ফয়জুল্লাহ হাজী শরীয়তুল্লাহ ফখরে বাঙ্গাল তাজুলে আমরা আব্দুল মতিনে আমরা নির্ভীক খালিদে আমরা আতঙ্ক জালিমে ক্ষমতার দম্ভে উম্মদ যারা ওই কাপাতে তাদের সব ভস্ম শয়তান জালেমকে হঠাতেই প্রয়োজন রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের তারুণ্য চেতনা সহদর তারা এক সত্যে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আমরা শিল্পী রবে আমরা শিল্পী রবে আমরা শিল্পী রবে আমরা শিল্পী কলো